আদি ইবনু হাতিম রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লামের মজলিসে উপবিষ্ট ছিলাম তখন এক ব্যক্তি এসে দুর্ভিক্ষের অভিযোগ করল অতপর আর এক ব্যক্তি এসে ডাকাতের উপদ্রবের কথা বলে অনুযোগ করল নাবী সাল্লাহ সাল্লাম বললেন হে আদি তুমি কি হীরা নামক স্থানটি দেখেছ আমি বললাম দেখি নাই তবে স্থানটি আমার জানা আছে তিনি বললেন তুমি যদি দীর্ঘজীবী হও তবে দেখবে একজন উষ্ট্রারোহী হাওদানশীল মহিলা হীরা হতে রওনা হয়ে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করে যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না আমি মনে মনে বলতে লাগলাম তাই গোত্রের ডাকাতগুলো কোথায় যাবে যারা ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে দেশকে জ্বালিয়ে দিচ্ছে তিনি বললেন তুমি যদি দীর্ঘজীবী হও তবে নিশ্চয়ই দেখতে পাবে যে তোমরা কিসরার ধনভাণ্ডার দখল করেছ আমি বললাম কিসরা ইবনি হরমুজের নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ কিসরা ইবনে হুরমুজের তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে অবশ্যই তুমি দেখতে পাবে লোকজন মুঠো ভরা জাকাতের স্বর্ণরৌপ্য নিয়ে বের হবে এবং এমন ব্যক্তির খোঁজ করে বেড়াবে যে তাদের এ মাল গ্রহণ করে কিন্তু গ্রহণকারী একটি লোকও পাবে না তোমাদের প্রত্যেকটি মানুষ কেয়ামত দিবসে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করবে তখন তার ও আল্লাহর মাঝে অন্য কোনো দোভাষী থাকবে না যিনি ভাষান্তর করে বলবেন আল্লাহ বলবেন আমি কি তোমার নিকট আল্লাহর বাণী পৌঁছানোর জন্য রসুল প্রেরণ করিনি সে বলবে হ্যাঁ প্রেরণ করেছেন আল্লাহ বলবেন আমি কি তোমাকে ধন সম্পদ সন্তান সন্ততি দান করিনি এবং দয়া মেহরবানি করিনি তখন সে বলবে হ্যাঁ দিয়েছেন অতপর সে ডান দিকে নজর করবে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না আবার সে বাম দিকে নজর করবে তখনও সে জাহান্নাম ছাড়া কিছুই দেখবে না আদি রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি নাবি সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আধখানা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন হতে নিজেকে রক্ষা করো আর যদি তাও করার তৌফিক না হয় তবে মানুষের জন্য ভালো কথা বলে নিজেকে আগুন হতে রক্ষা করো আদি রদিল্লাহ তাল্লাহ বলেন আমি নিজে দেখেছি এক উষ্ট্রারোহী মহিলা হীরা হতে একাকী রওনা হয়ে কাবা শরীফ তাওয়াফ করেছে সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না আর পারস্য সম্রাট কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার যারা দখল করেছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম তোমরা যদি আরও কিছুদিন বেঁচে থাকো তাহলে দেখতে পাবে যেমন ভবিষ্যৎবাণী হিসেবে আবুল কাসিম সাল্লাহ সাল্লাম যা বলেছেন এক ব্যক্তি এক মুষ্টি ভর্তি সোনারূপা নিয়ে বের হবে কিন্তু কেউ নিতে চাইবে না মুহিল্লি ইবনু খালিফা রাজিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আদি ইবনু হাতিমকে বলতে শুনেছি তিনি বলেন একদা আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত ছিলাম বাকি হাদিস পূর্বোক্ত হাদিসের অনুরূপ এই বর্ণনায় মুহিল্লি ইবনু খলিফা হাদিসটি আদি ইবনু হাতিম হতে সরাসরি শুনেছেন বলে উল্লিখিত হয়েছে